الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب قول الله عز وجل إن زلزلة الساعة شيء عظيم মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের যে হাদিসের দর্শ রয়েছে তা হচ্ছে কিয়ামতের দৃশ্য সম্পর্কে মহান আল্লাহ পাকের সাদ করেছেন সূরা হজের আয়াত ইয়া তাকু রাব্বাকুম ইন্না সাআতি শাইউন আযীম প্রথম আয়াত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কারণ যে মানে কম্পনময় অবস্থা বা প্রকম্প কেয়ামতের প্রকম্প সাইয়ুন আজিম একটি মারাত্মক বিষয় মারাত্মক বিষয় সাইয়ুন আজিম সাইয়ুন মানে বস্তু বা বিষয় এখানে বিষয় একটি মারাত্মক বিষয় কোনো যেমন তেমন ব্যাপার নয় দুনিয়ার কোনো আদালতের ব্যাপার নয় বরং সাইয়ুন আজিম তারপরে আল্লাহ ফকরাবেন বলছেন ইয়াউমা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত সেই দিন স্তন্য দানকারিনী তার বাচ্চাকে যে দুধ পান করা বাচ্চা তাকে ভুলে যাবে সেই দিন স্তন্য দানকারিনী তার বাচ্চাকে ভুলে যাবে কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত যে আমার বাচ্চা আছে দুধ দিতে হবে সাধারণত দুনিয়াতে ভুলে না এই কাজটি মায়েরা কোনোদিন ভুলে না কোলে বাচ্চা আছে দুই মাস চার মাসে ছয় মাস বা দুই বছর আগে যাকে দুধ দিতে হবে আর ভুলে যায় তা হয় না যতই ব্যস্ততা হোক না কেন কারণ এক হচ্ছে দুধের চাপ আছে ওতে পেরেশান হয়ে যাবে দুধ না পান করলে তার অশান্তি শুরু হয়ে যাবে এ এক তো আছেই আর মায়ের যে মায়া মমতা ছেলের উপর তা তো আছেই ছেলে মেয়েদের উপর তা তো আছেই কিন্তু তখন তাজহালু মানে গাফিল হয়ে যাবে বেখেয়াল হয়ে যাবে মনে থাকবে না বাচ্চা বলে মনে থাকবে না তো কি হাসরের মাঠে বাচ্চা থাকবে নাকি আর বাচ্চা বলে দুধ দানকারী দানকারিনী স্তন্যদানকারিনী মহিলা থাকবে নাকি কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ বলছেন ইয়ামাতাজ হালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত এক যাও কুল্লু জাতি হামলিন হামলাহা আর প্রত্যেক যা তো হামল মানে নেই কি করে দিবে তার গর্ভকে প্রসাব করে দিবে ভূমিষ্ঠ হয়ে যাবে এমনিতে জানতে পারবে না অথচ এই সময় কোন মহিলা দুনিয়ার বলতে পারবে যে আমার বাচ্চা ভূমিষ্ঠ আমি কিছুই জানি না টেরও পাইনি মানে কোনো ব্যথাই হয়নি বিনা ব্যথাতে বাচ্চা ভূমিষ্ঠ হয়নি মরণ চোখের সামনে নজরে আসে আর বাঁচবো না তো কেয়ামতের দৃশ্য একদম ভয়ঙ্কর অবস্থায় ভয়ানক ভয়াবহতায় কি হবে গাফিল হয়ে যাবে নিজের বাচ্চাকে যে বাচ্চাকে দুধ পান করে তো এবং পেটে বাচ্চা থাকলে তা প্রসব হয়ে যাবে টের পাবে না অতদাও করলো যাতে হামলেন হামলা ও তারা নাসা শোকারা তিন নম্বর কথা আল্লাহ বলছেন মানুষকে দেখবে নিশাগ্রস্ত মতো নিশাগ্রস্তদের মতো নিশাগ্রস্ত যারা মদ্যদ খেয়ে থাকে তাদের হুঁশ জ্ঞান থাকে না কোনো তাদের হুঁশ জ্ঞানের সাথে কথা নেই যে কথাগুলি বলছে সেগুলি কিন্তু তার মানে স্মৃতি শক্তি থেকে নাই এমনিতে কথা বেরোচ্ছে হয়তো যদি কথা বলে তো যে বেহুশি অবস্থা অমাহম কারা কিন্তু আসলে তারা বেহুশ নয় যে বেহুশ হয়ে গেছে মানে বেহুশ নয় বা নিশা তাদের উপর হয়ে গেছে তা নয় কিন্তু নিশাগ্রস্ত মানুষদের মতো অবস্থা হবে বেহুশি কোনো হুঁশ দিশা নেই এই অবস্থা হবে অমাহম কারা তাহলে কেন এরকম অবস্থা হবে ওয়ালাকিন্না আযাব আল্লাহে শাদীদ কারণ আল্লাহর আজাব বড়ই শক্ত হবে ভয়ানক অবস্থা হবে যার ফলে অবস্থা হবে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটি দিয়ে অধ্যায় কায়েম করেছেন ইন্না জালজালাতা সাআতে শাইউন আযীম কিয়ামতের প্রকম্প খুব ভয়ানক বিষয় রয়েছে আজেফাতিল আজেফা তারপরে বলেছেন আজেফাতিল আজেফা আজেফা মানে কাছে চলে আসা তাই ইমাম বখারি রহমতুল্লাহ তফসিল করছেন ইমাম বখারি রহমতুল্লাহ একটা ভালো নিয়ম হচ্ছে কোনো মুশকিল শব্দ কোরআনে কারিমে যদি আসে যেটা সাধারণ মানুষ বুঝবে না বা আলেম বুঝবেন না মুশকিল শব্দ যতক্ষণ ডিকশনারি না দেখবে অভিধান না দেখবে তখন তিনি তফসিল করে দেন সহজ ভাষায় যেমন ইকতারাবাতের সা আজেফা হচ্ছে কিয়ামতের নাম আজেফা আজেফাত যে ফেলটি তার মানে হচ্ছে ইফতারাবাদ যেমন আরেক সুরে আল্লাহ বলছেন ইফতারাবাতি সাদ কামার সরতুল কামার তাই না তো আজেফাতিল আজেফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা কিয়ামত নিকটবর্তী আর সেই বিপদকে কেউ দূরীভূত করতে পারবে না লাইসা লাহা মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া কেউ এই বিপদ মুসিবতকে দূর করতে পারবে না যদি আল্লাহ না দূর করে হাদিস হাদিসের প্রায় অংশটুকু পড়া হয়েছে এর আগে আল্লাহ ফাকরাবুল আলমিন আদম আলি সাল্লামকে বলেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানো বলছেন যে কালা রাসূলুল্লাহ ইয়াকুলুল্লাহ ইয়া আদম আল্লাহ পাক বলবেন হে আদম ইয়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ তোমার দরবারে তোমার ডাকে হাজির ওয়া সাদাইক তোমার দরবারে উপস্থিত ওয়াল খাই রফিয়া ইয়াদাইক এবং সার্বিক কল্যাণ মঙ্গল তোমার হাতে আল্লাহ সমস্ত মঙ্গলের মালিক তুমি আল্লাহ কালা ইয়াকুল কোনো মানুষকে বলা যাবে না কোনো মানুষ যদি ডাকে মনিব ডাকছে আপনার ম্যানেজার ডাকছে লাব্বাইক বলতে পারেন ওস্তাদ ডাকছে মাদ্রাসায় হাজিরা শুধু লাব্বাইক বলতে পারেন কিন্তু সাদাইক ওয়াল খায়রু ফিয়াদাইক না জায়েজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ও সাদেক ওয়া সাদাইক ওয়াল খায়রু ফিয়াদাইক قال يقول বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আখরিজ বাসান্নার জাহান্নামী দলকে বের করে দাও তোমার সন্তান থেকে বের করো কাল অমা বাসুন্নার জিজ্ঞাসা করবেন আদম আলাইহিস সালাম যে আল্লাহ জাহান্নামী দল কারা এবং কতটা তাদের সংখ্যা কি এই হচ্ছে উদ্দেশ্য তার জিজ্ঞেস করা কালা মেন করলে আলফিন তিস মিয়াওয়াতিস আতুমাতিসিন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন বের করে দাও একজন রাখো জান্নাতের জন্য নয়শো নিরানব্বই জন জাহান্নামি দাও তোমার সন্তানদের মধ্যে নশো নিরানব্বই জন জাহান্নামি যখন এইরকম কথা শুনবে মানুষ এই যে জিজ্ঞাসাবাদ আল্লাহ আদমকে ডাকছেন আর আদমকে বলছেন আখরেজ বা আসান্নার কখনকার ঘটনা এটি কেয়ামতের দিবস বিচার দিবসের ঘটনা এরকম হবে সেই সময় যখন শুনবে লোকেরা যে এক হাজারে নশো নিরানব্বই জন আল্লাহ চাইছেন জাহান্নামের জন্য আদম আলি ইসলামের কাছ থেকে লোকেরা শুনছে হাসর মাঠে সবার কানে কানে আওয়াজ পৌঁছেছে এই নয় যে শুনতে পাচ্ছে না ভিড় মাঠে অনেকে না সব শুনছে ওই রকমই যেমন কাছে থেকে শুনে সবাই শুনছে সেই সময় কি হয়ে যাবে ইয়াসিবুস সাগীর নাবালক ছেলেও বৃদ্ধ হয়ে যাবে নাবালক ছেলের চুল পেকে যাবে ইয়াশিব মানে চুল পেকে যাওয়া চুল সাদা হয়ে যাবে নাবালকের চুল পেকে যাবে আমরা বলি না চিন্তাতে চুল পেকে গেল অল্প বয়সে চুল পেকে গেলে অনেকে বলে কি করব চিন্তার শেষ নাই দুশ্চিন্তায় চুল পেকে গেল সাথে সাথে বাচ্চা ছোট ছোট শিশু যারা তাদের চুল পেকে যাবে সাদা হয়ে যাবে অতদাও করলো জাতি হামলিন হামলাহা কোরআনের আয়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেক গর্ভধারণকারিণী তার গর্ভ প্রসাব করে দেবে তদাও ওয়াজা মানে প্রসাব করা ওয়া তারান্না সুকারা তাই না দুইটি তাফসির করা হয়েছে তার মধ্যে একটার দিকে ওরা ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে যদি এইরকম হইতো যে হাসর মাঠে কোনো মহিলার পেটে বাচ্চা আছে আর কোন মহিলার ছোট বাচ্চা দুই তিন দুই তিন মাসের বাচ্চা আছে যাকে দুধ পান করায় তাহলে ভুলে যেত আর যার পেটে বাচ্চা আছে সে গর্ভপাত করে দিত জানতে পারতো না যে আমার গর্ভপাত হয়ে গেল যেমন ভয়ে পেশাব করা তো শুনেছেন না ভয়ে পেশাব পায়খানা করার কিসা কাহিনী মহিলাদের তো অনেক আছে পুলিশ দারোগার ভয়ে মারের ভয়ে মার দিচ্ছে আসামি আর ও আসামের লাইনে আছে যখন মার দিবে আগে পেশা পায়খানা হয়ে গেছে তাই না মার এখনো পড়েনি কিন্তু অন্যকে মারতে দেখছে পেশা পায়খানা হয়ে বসে টেরই পায়নি যে পায়খানা বেরিয়ে গেছে একজন লোক শোনাচ্ছিলেন এরকম ঘটনা ঘটে থাকে অনেকে আবেগে বক্তব্য করে আবেগে কোনো বক্তব্য করতে নেই যতটুকু বক্তব্য করেছেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি বলিষ্ঠ কথাবার্তা বলবেন যেটা যে কোনো জায়গায় বলতে পারবেন এরকম কথাবার্তা বলবেন আর কিছু বক্তা আছে এরকম বক্তা ওরা আবেগে কথাবার্তা বলে আর সরকার বিরোধী কথাবার্তা বলাকে বেশি বাহাদুরি মনে করে জানেন না এরকম আছে না কিছু বক্তা যে আর আমাদের সমাজে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এরকম আছে যে যত বেশি সরকারকে গাল দিতে পারবে আর বলতে পারবে বিরুদ্ধে ও সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বক্তা আরে বক্তা আছে কাউকে ভয় করে না আর রাষ্ট্রপতিকে ভয় করে না প্রধানমন্ত্রীকে ভয় করে না আর পুলিশ সিআইটি কাউকে ভয় করে না এবারে আমি যেটা গেছিলাম এই রোজার পরে তো আমাকে একজন খুব শিক্ষিত মানুষ শোনালেন যে এরকম আবেগী বক্তব্য ভালো না বলছে আমি নিজের চোখে দেখেছি এক বক্তা খুব বক্তব্য করছে আর সরকারকে গাল দিচ্ছে এই করো সেই করো সরকার এই করব সেই করব উৎখাত করব আর কেউ কানে কানে এসে বক্তার পিছনে থেকে বলছে যে পুলিশ চলে এসেছে অ্যারেস্ট করার জন্য পুলিশ চলে এসেছে অ্যারেস্ট করার জন্য এক্ষুনি আপনি গাল দিচ্ছেন সরকারকে সাথে সাথে বক্তব্য করা তো দূরের কথা সাথে সাথে পেশা হয়ে গেছে সাথে সাথে পেশা হয়ে গেছে এইরকম বক্তা হইলে হবে না যা বলবেন আল্লাহ এবং রসুলের কথা বলছেন আমি যে কোনো অবস্থায় বলতে পারবো আমি এখানেও বলতে পারবো ফাঁসির সামনে ফাঁসি ঝুলছে আর বলছে এক্ষুনি তোমাকে ঝুলাবো সেখানেও বলতে পারবো এইরকম ইমানের সাথে কথাবার্তা বলবি আবেগী কথাবার্তা ভালো না আরবিতে আবেগ বলে আতেফা মানে কিরকম ওই আপনার খড়কুটাতে যেমন আগুন লাগার মতো হ্যাঁ খড়কুটার আগুন ভাই করে উঠলো আর এক সেকেন্ডের মধ্যে আগুন উঠলো আর নামলো শেষ তারপরে আগুন খুঁজেও পাবেন না শেষ হয়ে গেছে তো এইরকম মুসলমান হইলে হবে না মুসলিমদের যখন জুলুম অত্যাচার হয় যখন আফগানিস্তানে হইলো ইরাকে হইলো তখন আবেগী বহু মুসলমান দেখা গেছে আবেগী আমি জেহাদে যাব আমি জেহাদে যাব ফজর নামাজ পড়ে নাও জেহাদে যাব মুসলমানদের এত জুলুম অত্যাচার হচ্ছে এই হচ্ছে সে আমি জেহাদে যাব আর এই খড়কুটার আগুন কয়দিন দু চার দশ দিন যে কয়দিন মনে থাকলো তারপরে শেষ আর কিচ্ছু নেই কিন্তু যার এলম আছে আখিদার এলম আছে সন্ন্যতের এলম আছে কোরআন হাদিসের এলম আছে এবং আখিদা মজবুত আছে আমল ভালো আছে সব সময় আল্লাহর শত্রু ইসলামের শত্রু মুসলিমের শত্রুরা যে ইসলামের ক্ষতি করছে মুসলিমদের ক্ষতি করছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে এই জন্য যে আমাদের ভূমিকা এটা সবসময় একই রকমের আছে আমাদের আগুন নিমে যাওয়ার মতো নেই আমাদের মনের যে আগুন ইসলামের শত্রুদের ক্ষেত্রে জ্বলছে সে মনের আগুন নিমিয়ে যাওয়ার মতো নয় স্থায়ী এরকম ইমান হইতে হবে আবেগী মুসলমান হবেন না তো হ্যাঁ যদি এরকম হইতো একটা যদি এরকম হইতো যে সেই সময় গর্ভধারণকারিনী আছে আর দুধ পান করানি মহিলারা আছে তাহলে তাদের এই অবস্থা হতো যে যে দৃশ্যটা বলা হয়েছে এটা আসলে এরকম হবে না কারণ ওই সময় এরকম মহিলা কেউ থাকবে না যে বাচ্চা নিয়ে আসবে দুধ পান করাচ্ছে বা পেটে বাচ্চা আছে এই অবস্থায় হাসরের মাঠে আসবে এরকম হবে না কেউ কেউ বলেছেন না এটা হাসরের মাঠের ঠিক দৃশ্যের কথা বলা হয়নি সিঙ্গাই ফুৎকারের সময়ের কথা বলা হয়েছে আর যখন সিঙ্গাই ফুৎকার হবে তখন যারা সেই যুগে সেই কালে কিয়ামতের কাছাকাছি সময়ে দুনিয়াতে বেঁচে থাকবে তাদের অনেক মহিলার পেটে বাচ্চা থাকবে অনেক মহিলাদের শিশু আছে দুধ পান করছে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দেড় বছরের বাচ্চা আছে দুধ পান করাচ্ছে সিংহা ফুৎকার শোনে বা এইরকম একটু আসতে আর মন ঘাবড়া ঘাবড়াবে যে ছেলেকে ভুলে গেছে পেটে যে বাচ্চা ছিল গর্ভপাত হয়ে গেছে খোঁজ খবর নেই তার আর তার সাথে সিংহা ফুৎকার হওয়ার সাথে সাথে তারপরে বেহোশ হয়ে যাবে যেমন আল্লাহ ফাকরাবান বলেছেন ওয়াফিকা ফিস সুরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযাহুম কিয়ামুন যাই হোক তারপরে বলছেন নবী সাল্লাম যে ওয়াতারান্না সুকারা মানুষকে মনে হবে যে তারা নেশাগ্রস্ত অমাহম্বে শোকার আসলে তারা নেশাগ্রস্ত নয় কিন্না আযাব আল্লাহ শাদীদ তবে আল্লাহর আযাব বড়ই যে শক্ত কঠোর হবে সেই সময় সেই জন্য মানুষ এরকম ভয়ে ভীত এবং এই অবস্থা সৃষ্টি হবে ফাস্তাদা আলিকা আলাইহিম সাহাবাই কেরামরা শুনে তাদের উপর বড়ই কষ্টের বিষয় হয়ে পড়ল পেরেশানির বিষয় হয়ে পড়ল বিচলিত হয়ে পড়লেন এক কথা বলা যেটা ফাস্তাদ আলী কালিম তারা বিচলিত হয়ে পড়লেন যে হায় আল্লাহ যদি এক হাজারে নশো নিরানব্বইতে জাহান নামে যায় আর একটি মাত্র জান্নাতি তাহলে আমাদের কি হবে কারা তারা সাহাবারা সাহাবাই কেরাম তারা ফাস্তাদ আলী জালিক আলিহিম তারা বিচলিত হয়ে পড়লেন আমরা জান্নাতে যেতে পারবো না তাহলে ফাকালু ইয়া রাসূলুল্লাহ তারা তাদেরকেও জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আইয়ুনা জালিকার রাজুল ওই হাজারে একজন মাত্র জান্নাতে যেতে পারবে ওই লোকটি তাহলে কে আমরা কি ওই একটি হইতে পারবো তাহলে নবী সাল্লাম সান্ত্বনা দিয়েছে আবশেরু সুসংবাদ নাও আবশেরু মানে সুসংবাদ বুসরা অবশ্যই সাবেরিন আছে না সুসংবাদ দাও ওখানে বাশের মানে সুসংবাদ দাও আর আবশেরু মানে সুসংবাদ নাও কি সুসংবাদ ফাইন নামিনি ইয়াজুজ ও মাজুজ আলফান কারণ জাহান্নামে যারা হবে তাদের সংখ্যার ভাগটা এইরকম রকম যে ইয়াজুজ মাজুজের একটি জাতি আছে সেই ইয়াজুজ মাজুজ জাতি থেকে এক হাজার জন জাহান্নামী হবে ওয়ামিন কুমরাজুল আর তোমাদের মধ্যে থেকে একজন হবে সুম্মা কালা তারপর বলছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নিল আত্মাহু আমি আশা রাখি আন্তা কোন সোলস আহলি জান্না তোমরা জান্নাতের এক তৃতীয় অংশ হবে এই হাদিস এর আগে হয়ে গেছে তারপরে সাহাবারা এই শুনে কি বললেন সাহাবিদান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বলেন আল্লাহু আকবার ওয়াকাব্বারনা খুশিতে খুশিতে তকবির তাহলে খুশিতে তকবির পাঠ করা এবং আল্লাহর প্রশংসা করা সন্ন্যত সাহাবায়ে কেরাম করলে আল্লাহ নবীর সামনে যদি বিদাত হতো ভুল হতো তো নবী সাল্লাম নিষেধ করতেন তাহলে খুশির সময় কোনো খুশির সংবাদ আসলে আলহামদুলিল্লাহ পড়া আর আল্লাহু আকবার দেওয়া কি সন্ন্যত একজন লোক মুসলমান হলো আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে উঠে আসলো কলিমা পড়লো সেই সময় যদি বলে আল্লাহু আকবার তাহলে সন্ন্যত আলহামদুলিল্লাহ সন্ন্যত খুশির খবর তাহলে যে কোনো খুশির সংবাদ হলে আল্লাহর হামদু সানা করা প্রশংসা করা অথবা তকবীর পাঠ করা সুন্নত আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ পড়া আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ পড়া সুম্মা কালা তারপরে নবী সাল্লাল্লাহু বলেন ওয়াল্লাযী নাফসি সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নী লাতমা আমি আল্লাহর কাছে আরো আশা করি আনতা কোন সাতরা আহলিল জান্নাত জান্নাতের অর্ধেক তোমরা হবে তোমরা মানে এই উম্মতের লোকেরা অন্য অন্য উম্মত জাতি থেকে অর্ধেক জান্নাতি আর অর্ধেক হবে জান্নাতের এই উম্মতে মুহাম্মাদিয়া সাহেব তারপরে মানে তোমাদের উদাহরণ হচ্ছে অন্যান্য উম্মতের মাঝে কামাসালি সারাতিল বায়দা এই হাদিস হয়ে গেছে এটি সাদা কেশের মতো বা চুলের মতো ফিজিল দিসাউরিল আসওয়াদ কালো বলদ বা কালো ষাঁড়ের গায়ে কালো ষাঁড়ের গায়ে ষাঁড় হচ্ছে কালো আর তার গায়ে যদি একটি চুল থাকে সাদা তো তোমাদের উদাহরণ হচ্ছে এরকম এত অসংখ্য অন্যান্য মতের লোক অতিবাহিত হয়েছে আবার আরো আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কত বৌদ্ধ চায়নায় কত লোক চিন্তা করুন হ্যাঁ ফিলিপাইনে কত লোক অথবা বলেছেন আওকার রাকমাতে ফি জেরাইল হেমার গাধার পায়ে জেরা মানে সামনের পা সামনের পাকে জেরা জেরা আসলে মানুষের জেরা হচ্ছে হাত মানুষের জেরা হচ্ছে হাত বাহু যেটা আর জানোয়ারের গাধার গাধার আবার জেরা কোথায় আছে আমরা চারটা পা বলি আমাদের ভাষায় কিন্তু হাদিসের ভাষায় পিছনেরটা হচ্ছে রিজিল আর সামনেরটা হচ্ছে হাত জেরা তো যেমন গাধার জেরাতে গাধার পায়ে কি থাকে রাখমা মানে এমন একটা জায়গা থাকে গোল হয়ে যেখানে চুল থাকে না গোটা শরীরে চুল আছে কিন্তু একটি জায়গায় পায়ে আছে যেই জায়গাটাই চুল নেই ভাষ্যকার তাই বলছেন দাউদ আর রাখমা সাইয়ুর মুস্তাদির গোল হয়ে থাকে লাশা আরাফি যেখানে চুল থাকে না সোম্যাত বেহিক এই জন্য বলা হয়েছে লিয়ানকার রাখুন যেমন নাম্বারিং করা আছে ওইরকম খালি আছে জায়গাটা তো ওই রকম তোমাদের অবস্থা আর কি মানে তোমাদের সংখ্যা তাদের তুলনায় অন্যান্য উম্মতের তুলনায় খুব কম আর তারাই যাবে বেশিরভাগ জাহান্নামে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা মহান আল্লাহর বাণী আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন তাদের কি ধারণা নেই যে তাদেরকে উত্থিত করা হবে কিয়ামতের মাঠে ওঠানো হবে লিয়াউমিন আজিম সেই মহান দিবসের জন্য ইয়মা ইয়াকুমন্নাসুল রব্বিল আলমিন যেই দিন সমস্ত মানুষ বিশ্বজাহানের মালিকের সামনে দণ্ডায়মান হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এম bin Abbas Abdullah bin Abbas রাজি আল্লাহ তালা আনহা সাহাবি বলছেন ওয়াতাকাত্তাদ বেহমুল আসবাব সেদিন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কোরআন করিমের এই আয়াত ওয়াতাকাত্তাদ বেহিমুল আসবাব ইতাবার আল্লাযিনা তুবি মিন আল্লাযিনা তাবারাউল আযাব যখন আযাবকে সামনে প্রত্যক্ষ করবে দেখতে পাবে ওয়াতাকাত্তাদ বেহমুল আসবাব সেখানে সমস্ত রকমের পার্থিব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দেখেন দুনিয়াতে পার্থিব সম্পর্ক কাজ দেয় বন্ধুত্বের সম্পর্ক কাজ দিচ্ছে আত্মীয়তা কাজ দিচ্ছে আপনি এমন এলাকা আছেন সৌদি আরবে আছেন আপনার নিজের বংশের না থাকলে শ্বশুর বংশের কোনো লোক আছে সুবিধা অসুবিধা কাজ দিবে কি দেবে না নিজের বংশ নেই শ্বশুর বংশ নেই বন্ধু আছে খাতির আছে খাওয়া দাওয়ার খাতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিপদ আপদে কাজ দিবে এগুলি হচ্ছে দুনিয়ার সম্পর্ক যেগুলি দুনিয়ার ক্ষেত্রে কাজে আসে কেউ নাই বেশি আছে বন্ধুত্ব নেই আজকাল জাতীয়তার সম্পর্ক এটা দেশি দেশি ভাই এরকম ওকে মারছে না কেন মারবে ইসলামের আলোকে যদি দেখেন তো মুসলিম ভাই আমার মুসলিম ভাই তার আমার মুসলিম হিসেবে আমার সাহায্য করা উচিত এই সব সম্পর্ক এগুলি সম্পর্ক আছে দুনিয়াতে পৃথিবীতে বিভিন্ন সম্পর্ক কাজে আসে যারা সংগঠন করে সংগঠনের ভাইরা ওই সংগঠনের লোককে সাহায্য করে জানে প্রাণে সব দিয়ে সাহায্য করবে এগুলি হচ্ছে দুনিয়ার সম্পর্ক দুনিয়াতে কাজে আসে কিন্তু হাসরের মাঠে কাজে আসবে ইমান এবং আমল ছাড়া কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না ভাই বাপ মা বোন কাজে আসবে না শ্বশুর বংশ শালা শালি স্ত্রী কোনো কাজে আসবে না আল্লাহ পাক এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াত আম্পারাত রয়েছে ওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম শাআনুন ইগনি যেদিন পালাবে ইয়ামা ইয়াফিরুল মারউ মানুষ পালাবে কাকে দেখে মিন আখি ভাইকে দেখলে পালাইতে শুরু করবে ওসব না আমি নিজে নিয়ে পেরেশান নিজের নিয়ে ব্যস্ত ইয়াফিরমিন আখি হে মেহি মায়ের কাছ থেকে পালাবে মারও কাজে আসবে না বাবার কাজে আসবে না বোনের কোনো কাজে আসবে না কারো কাজে আসবে না সোহেবাতি স্ত্রী স্ত্রী থেকে পালাবে কত আগ্রহ সে আকর্ষণ স্ত্রী দিকে দুনিয়াতে সেই সম্পর্ক তাকাত্তাদ বেহমুল আসবাব সমস্ত এই সম্পর্কগুলি সব ছিন্ন হয়ে যাবে কোনো সম্পর্ক থাকবে না কোনো কাজে আসবে না কেউ কাউকে স্মরণ করবে না দেহুল আসবাব আল ওসলাত ফি দুনিয়া এর তফসির করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পার্থিব সম্পর্ক আসবাব মানে হচ্ছে আল ওসলাত ফি দুনিয়া মানে দুনিয়ার সম্পর্কগুলি এই দুনিয়ার সম্পর্ক আখেরাতে কোনো কাজে আসবে না ঈমান এবং আমলই শুধু কাজে আসবে সেই সময় তারপরে হাদিসে বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন যেই দিন রব্বুল আলামিনের সামনে বিশ্বজাহানের মালিকের সামনে সবাই দাঁড়াবে হাজির হবে কালা বলছেন সেই দিন কি অবস্থা হবে বলছে একম আহাদহম তারা প্রত্যেকে দাঁড়াবে সেহি নিজের ঘামে রাসন মানে আরাক আরাক মানে ঘাম আসলে তাই না আর রাসন আরবি ঘামের নিজের ঘামে দাঁড়াবে এলা আনসাফে উজ নেই হে এই কান কানের মাঝামাঝি বা আনসাফ মানে মাঝামাঝি অর্ধেক নিচ থেকে কানের অর্ধেক ডুবে যাবে এই পর্যন্ত অধিকাংশ মানুষের কারণে অধিকাংশ বেআমল বেআমলদের কথা এখানে বলা হচ্ছে আর যারা সৎকর্মশীল তারা ইনশাআল্লাহ তাআলা এগুলো থেকে নাজাত পাবে এলা আনসাফ উজনাইহি কান পর্যন্ত হাবুডুবু করবে তারপর হাদিসে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাল রাসূল বলেছে ইয়ারিকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন মানুষের ঘাম হবে যে আরাক থেকে ইয়ারিকু হ্যাঁ আরাক মানে ঘাম আর ইয়ারিকু মানে ঘাম হওয়া ঘাম হবে মানুষের হাত্তা ইয়াযহাবা আরাকাহুম ফিল আরদি 70 জিরান ঘাম শুধু ওপর দিকে না নিচের দিকে ঘামের পানিতে সত্তর হাত মাটির তলায় ঘাম থাকবে সাবিনা জেরান কোথায় ফিল আরদে দেখেন হাতে আর কম তাদের ঘাম ফিল যে জমিনে মাটির তলায় সত্তর হাত নিচে থাকবে নিচেও পানি নিচেও ঘামের পানি যেমন নদীতে বা সমুদ্রে পানি আছে না নিচে আপনি সাঁতার কাটছেন কিন্তু আপনার নিচেও পানি আছে এইরকম আর কি হবে ওয়ুল যে মহম হাত্তায়াবলগা আজানাহম আর তাদের লাগাম লেজাম বলে লাগামকে ঘাম এখান পর্যন্ত পৌঁছেছে ঘাম যেন লাগাম হয়ে গেছে হাবুডুব করছে ঘামে হাবুডুব করছে আপ লোক আজান হম আর তাদের কান পর্যন্ত ডুবে যাবে ওজনের জমা হচ্ছে আজান কান পর্যন্ত ডুবে যাবে মুখ চাইতে উপরে আছে কান মনে একটু তাই না তাহলে হাবুডুবু করবে এই হবে অবস্থা সাধারণ মানুষদের যাদের ইমান এবং আমলের অভাব হয় ইমান নেই অথবা নামে মাত্র ইমান নামে মাত্র মুসলমান আমল নেই আর যদি নামাজ না থাকে তাহলে তো অমুসলিমদের সমান বাবুল কেসাস আমল কেয়ামাতে কেয়ামতের দিনে কেসাস হবে কেসাস বুঝেন কেসাস মানে প্রতিশোধ প্রতিশোধ আজকে দুনিয়াতে কেসাস হত্যার বদলে হত্যা ইসলামিক সরকার সৌদি সরকার আল্লাহ তাদের হেফাজত করে এবং সারা বিশ্বের মুসলিমদেরকে যেন এরকমই তৌফিক দান করে কেসাসের বাস্তবায়ন করা আজকে আমাদের দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তান এসব মুসলিমদের সারা পৃথিবীতে এই কেসাস ইসলামী আইনের বাস্তবায়ন না থাকায় সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটছে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যদি খুনের বদলে খুন সাথে সাথে এক দুই মাসের মধ্যে হয়ে যায় একটা খুনের কেস দশ বছর ধরে হ্যাঙ্গিং ঝুলন্ত অবস্থায় থাকছে আর তারপরে দশ বছর পরে মানুষ ওই যে মজলুম হয়ে বেচারা খুন হয়েছে ভুলেই গেছে লোকেরা ও ছেলেমেয়েরা যে এতিম হয়ে গেছে স্ত্রী বিধবা সব ভুলে গেছে লোকেরা ভুলে গেছে তারপরে পাঁচ বছর যখন সাজা হলো তখন হাই আফসোস করে বেচারা জেল হয়ে গেল পাঁচ বছর ওর জন্য হা হতাশ করেছে আর নির্মম ভাবে যে ওই জালেম শয়তান হত্যা করেছে তাদের কথা ভুলে গেছে এই কি আমাদের এক প্রফেসর মদিনা ইউনিভার্সিটির ডক্টর জিয়াউর রহমান সাহেব হাদিস পড়াতে গিয়ে আমাদেরকে বলেছিলেন যে পাকিস্তান বাংলাদেশ ভারত এসব দেশে যে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নয় সে দেশে এই কেস যে ঝুলন্ত অবস্থায় পাঁচ বছর সাত বছর থেকে যায় সেজন্য জালেম তখন মজলুম বনে যায় কথাটি খুব মূল্যবান বলেছিলেন জালেম কি হয়ে যায় মজলুম মনে করে মানুষ এই লোকটি জালেম খুন করেছে তার পাঁচ বছর সাজা কেন তার তো গলা কাটা উচিত এটা বরং উচিত না শুধু ফরজ গলা কাটা ফরজ সেই মুসলিম সরকারের উপর তা না করে পাঁচ বছর জেল দিল এত হালকা সাজা পাঁচ বছর পেরিয়ে এসে আবার দাদাগিরি করবে কত লোক খুন করবে সে আর যখন পাঁচ বছর জেল হাই তাকে জেল হয়ে গেল এতদিন জেল হয়ে গেল জালেম কি হয়ে গেল মজলুম হয়ে গেল জালেম মজলুম বন গিয়া বুঝতে পারলেন এত বড় জালেমকে উফ বেচারা বানিয়ে দিল মজলুম বেচারা কত জুলুম হয়ে গেল পাঁচ বছর জেল হয়ে গেল আর তারপরে আবার রাস্তা খোলা আছে ফের জামানতের রাস্তাও খোলা আছে ঘুষের রাস্তা আছে তো কেসাস কেয়ামতের দিনে কেসাস হবে দুনিয়াতে যেসব বিচার হলো না পৃথিবীতে যদি কেসাস হয়ে যায় তো ভালো কথা বদলা হয়ে গেল তাহলে ভালো কথা ইসলামিক সরকার আছে কার ফজল অত্যাচার করেছেন বেমানি করেছেন তার শাস্তি দুনিয়াতে ইসলামিক সরকার দিয়ে দিল তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতে মাফ করে দিতে পারে আর আল্লাহর একটি হক আছে তার সাথে সাথে সেই হকের আল্লাহ শাস্তিও দিতে পারে আর মাফও করে দিতে পারে দুনিয়ার শাস্তি দিয়ে মাফ করে দিতে পারে কিন্তু অনেক ঘটনা আছে আপনি জুলুম করেছেন এর বিচার হয়নি কাউকে মেরেছেন কাউকে গাল দিয়েছেন কারো টাকা পয়সা বেমানি করেছেন ধার নিয়ে আপনি উদাও হয়ে গেছেন হ্যাঁ, ইত্যাদি কাউকে খুন করেছেন যত রকমের জুলুম অত্যাচার হোক না কেন এই সবগুলির কেসাস বদলা নেওয়া হবে ইমাম বখারি বলছেন ওয়াহিয়াল হাক্কাহ এটি হচ্ছে চিরসত্য যার বাস্তবায়ন হবে এই কেসাসের বাস্তবায়ন হবে এই জন্য কিয়ামতের দিনকে বলা হয়েছে আল হাক্কা আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরা কামাল হাক্কা লিয়ান্না ফিহি সওয়াবু হাওয়াকুল উমুর কারণ ওতে রয়েছে প্রতিদান এবং প্রত্যেক কাজের হক নাই বিচার রয়েছে আল হাক্কা ওয়াল হাক্কা ওয়াহিদ দুটোই একই জিনিস বুঝছেন এইরকমই কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল কারিয়া কিয়ামতের আরেকটি নাম হচ্ছে হালাতাকা হাদিসুল গাশিয়া গাশিয়া ঢেকে নেওয়া বিপদ তার চারিদিক থেকে মানুষকে ঘিরে ফেলবে ওয়াসাখা ফাইদা জাআতি সাখা কিয়ামতের একটি নাম হচ্ছে সাখা কিয়ামতের নাম হচ্ছে তাম্মাতুল কুবরা ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা কিয়ামতের অনেকগুলি নাম উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই এখানে উল্লেখ করেছেন যে অলমাইকের আমরা কিয়ামতের প্রায় আশিটি নাম উল্লেখ করেছেন বলছেন যে ইমাম কুরতুবি এবং গাজালি ফাবালাকাত নাহবাস সামানিনা ইসমান আশিটি নাম কিয়ামতের উল্লেখ করেছেন তার মধ্যে যেগুলো প্রসিদ্ধ সেগুলি কয়েকটা হলো আর কোরআন কারিমে যে নামগুলি এসছে ইয়ামুল জাম এসছে ইয়ামুল ফাজুল আকবর ইয়ামুল তানাদ ইয়ামুল ওয়াইদ হ্যাঁ ইয়ামুল হাসরা ইয়ামুল তালাক এইভাবে ইয়ামুল ফাস ইয়ামুল আরব ইয়ামুল খুলুদ এইভাবে বিভিন্ন নামগুলি আল্লাহ ফাকরাবনে কোরআন কারিমে উল্লেখ করেছেন কিছু হাদিস রয়েছে এইসব থেকে অনেক নাম উল্লেখ করা হয়েছে কিয়ামতের মাঠে যে কেসাস হবে তো এই সম্পর্কে হাদিস শোনেন বলছেন শাকিক তাবেই তিনি বলছেন সামিয়াত আব্দুল্লাহ আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানু থেকে শুনেছি কালান নবী নবী সাল্লাম বলেছেন আউ্লা মায়ুক জাবাইন নাস ফিদ্দে মায়ে প্রথম বিচার করা হবে মানব সকলের মাঝে কি সম্পর্কে ফিদ্দে মায়ে খুন সম্পর্কে খুনের কেসের বিচার করা হবে খুনের কেসের বিচার করা হবে অন্য হাদিসে রয়েছে প্রথম বিচার হবে আল্লাহ পাক রব্বুল দরবারে নামাজের তাহলে দুটোতে দ্বন্দ্ব আছে নাকি হ্যাঁ আল্লাহর হক আর বান্দার হক অর্থ হক দুই রকম একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করা আর বান্দার হক নষ্ট করা তো আল্লাহর হকের ক্ষেত্রে প্রথম বিচার আল্লাহর হক হচ্ছে নামাজ আল্লাহর হক হচ্ছে রোজা আল্লাহর হক হচ্ছে জাকাত আল্লাহর হক হচ্ছে হজ করা এগুলি হচ্ছে আল্লাহর হক আল্লাহর হকের সম্পর্কে যখন বিচার শুরু হবে তখন প্রথম বিচার হবে কিসের নামাজে রোজা জাকাত হজ এসবের আগে বিচার হবে নামাজে যখন নামাজ ঠিক ছিল কিনা মানুষের হক অনেক হক আছে মানুষের হকের মধ্যে মাতা পিতার হক আছে মানুষের হকের মধ্যে প্রতিবেশীর হক আছে মানুষের হকের মধ্যে টাকা পয়সার আদান প্রদানের হক আছে মানুষের হকের মধ্যে চুরি করা ডাকাতি করা এগুলি আছে মানুষের হক নষ্ট করা মানুষের হকের মধ্যে রয়েছে কোনো মানুষকে খুন করা হত্যা করা প্রথম বিচার হবে কি সম্পর্কে দেমা দামের জামা রক্ত সম্পর্কে খুন সম্পর্কে খুনের বিচার প্রথম হবে তারপরে যে নামাজের হাদিসটিতে আরেকটি পার্থক্য আছে এই যে ওতে হিসাবের কথা বলা হয়েছে এখানে কাজার কথা বলা হয়েছে কাজা মানে বিচার আর হিসাব মানে হিসাব আল্লাহ যখন হিসাব নেবেন হিসাব নেবেন প্রথম নামাজের আর বিচার যখন করতে লাগবেন আপোষের বিচার বাইনান নাসে বলা হয়েছে না হ্যাঁ? মানুষ সকল মাঝে মানুষের বিচার এগুলো সালিস মানুষের বিচার মধ্যে প্রথম খুনের বিচার হবে আচ্ছা আপনাদেরকে একটা মশলা বলি গুরুত্বপূর্ণ মশলা ইসলামিক সরকারি ধরেন আছেন যেমন সৌদি আরবে আর একজন লোক খুন করেছে খুনের বদল তাকে খুন করে দেওয়া হয়ে গেল তাহলে কি সব মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে তাহলে আর এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন না কালকে আমাদের এটা খুনিকে তাহলে সৌদি আরবে যদি হত্যা করার পরে তাকে হত্যা করে দেওয়া হয় ইসলামিক আদালতে কিসাস গলা কাটা হচ্ছে এটা যদি করা হয় তাহলে আর কাল কেমতে আল্লাহ ওর ওই খুনের হিসাব নেবেন না এটা বলতে চান আপনারা মাশাআল্লাহ দেখেন দেখলেন কত সুন্দর কথা একজন মানুষকে খুন করলে একজন মানুষকে খুন করলে সেই লোকটির শুধু ক্ষতি করলো ওই লোকটির প্রাণ হানি করলো নষ্ট করলো ওর তো ক্ষতি হলোই গেল ও চলে গেছে স্ত্রী আছে স্ত্রীটাকে বিধবা করলো ওকে খাওয়াবে কি যদি ওর বাবা মা খাওয়াতে পারে তো ভালো কথা না হলে ভিক্ষা করেও খেতে হইতে পারে কোথাও যদি বিয়ে শাদী না হয় কত বড় অপরাধ হলো তাহলে তাদের হক নেই কালকে আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করবে না সেই বিবি গিয়ে যে আমার স্বামীকে হত্যা করেছে আল্লাহ তোমার দরবার আমি বিচার চাই দরখাস্ত করবে না ছেলে ছেলে মেয়ে ছেলে মেয়ে এতিম হয়েছে তারা কালকে আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ আমার আব্বাকে হত্যা করে দিয়ে আমাদেরকে এতিম বানিয়েছে আল্লাহ তুমি বিচার করো দরখাস্ত করবে না তারপরে আরেকটি যে কোনো পাপের ক্ষেত্রে আল্লাহর হক রয়েছে এই জন্য বলা হয়েছে খুনের ক্ষেত্রে তিনটি হক জড়িত খুনের কেসে তিনটি হক জড়িত হক হাক্কুল্লাহ আল্লাহর হক আর মাকতুল যাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তার হক আর আরেকটি হক হচ্ছে আউলিয়াউল মাকতুল মানে যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের হক বাবা মা বিরুদ্ধ ছিল খাটার মতো একটাই ছেলে ছিল বা খাওয়াইতো ভালো ছেলে সবগুলি তো দুষ্ট কেউ খেতে দেয় না এই ভালো ছেলেটি খেতে দিত তাকে খুন করে দিল একজন জালেম এখন ওই বুড়ো বাবা মার কি হবে তারা কাল কেমতে আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ আমার ছেলে যতদিন বেঁচে ছিল সৌদি আরবে চাকরি করতো ততদিন ধরে আমাদের কোনো অভাব হয়নি আল্লাহ তারপর আমাদের ভিক্ষা করতে হয়েছে আল্লাহ আল্লাহ এর বিচার চেয়ে জালেমের বিচার চেয়ে খুন করেছে হবে না বিচার হ্যাঁ যেন তিনটি হক জড়িত একটি খুনের সাথে আল্লাহর হক আর ওই মাইয়ের যাকে খুন করা হয়েছে তার হক মকতুলের হক আর তার আত্মীয় স্বজনের হক কেসাস হয়ে গেলে হত্যার বদলে হত্যা হয়ে গেলে শুধু কার হক ওই ব্যক্তির হক মাফ হবে যে হত্যা করা হয়েছিল হত্যার বদল হত্যা করে দেওয়া হয়েছে কিন্তু আত্মীয় স্বজনের হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই হত্যা করা হলে হত্যার বদলে হত্যা হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলমী আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন তারপরে কারণ এর হাদিস আছে যে কাল কেমতে যে লোকটিকে খুন করা হয়েছে সেই ব্যক্তি ওই খুনি ব্যক্তিকে কাতেলকে ধরে নিয়ে আসবে ধরে নিয়ে আসবে নিয়ে এসে আল্লাহর সামনে হাজির করবে আর বলবে আল্লাহ সাল হাজার সীমা কাতালান কেন আমাকে কতল করেছে হত্যা করেছে একে জিজ্ঞাসা করা এখানে নেই যে তার উপরে কেসাস হয়ে গেলে সেখান থেকে মাফ হয়ে গেল কেসাস তো আল্লাহ পাকের আদেশে কোতেবা আলাই বলে কেসাস আল্লাহ তার কেসাস এই বিধান ইসলামিক সরকারের মাধ্যমে আল্লাহ পালন করিয়ে দিলেন তাহলে আল্লাহ তার হক মাফ করে দেবেন কিন্তু ওই লোকটির হক লুফতির হক আল্লাহ কি দেবেন বলেছেন সারেহীনগণ এই হাদিসের ব্যাখ্যাতে বা এই ঘটনায় যে আল্লাহ ফাকরাবুল আলমিন ওই ব্যক্তিকে মকতুল যাকে খুন করা হয়েছে তাকে আল্লাহ রাজি করে দেবেন অশেষ নেকি দিয়ে পুরস্কার দিয়ে আল্লাহ তাকে জান্নাতে উঁচু মর্যাদা দিয়ে রাজি করে দেবেন আত্মীয় স্বজন তাদের হক মাফাই দিয়ে খুনের দ্বারা সুতরাং আত্মীয় স্বজনদের হকের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন তাদেরকে রাজি করে দেবেন এই তিনটি হক জড়িত এই জন্য তো আল্লাহ ফাকরমের শিরকের পরে এই খুনের ঘটনা খুনের কথা উল্লেখ করেছেন ওয়াল্লাযিন লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন জিনার চাইতে বড় গুনাহ খুনের গুনাহ আল্লাহ ফাকরব বলেছেন শিরকের পরে কুফরির পরে আল্লাহ এই গুনাহের কথা উল্লেখ করেছেন তো বলছেন যে প্রথম বিচার হবে আল্লাহর দরবারে মানুষের মাঝে সিদ্দেমায় খুন সম্পর্কে তারপর হাদিসে রয়েছে যে সেই দিন যে পরিশোধ করে হক পরিশোধের করবে কি দিয়ে কি দিয়ে হক পরিশোধ করবে নেকি দিয়ে তখন টাকা পয়সা থাকবে না রিয়াল ডলার টাকা থাকবে না বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা যে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান কানাত ইনদাহু মাজলিমাতুন লি আখি কোনো ব্যক্তির যদি কোনো ভাইয়ের ওপর কোনো হক অধিকার থাকে কোনো হক থেকে যায় প্রাপ্য থাকে মাজলেমা মানে এখানে প্রাপ্য জুলম করেছে ওর প্রাপ্য থেকে গেছে ফালিয়া তাহাল্লাল হু মিনহা তাহলে সেই প্রাপ্য থেকে সে অব্যাতি হাসিল করুক মানে অব্যাতি হাসিল করুক অব্যাতি হাসিল করবে কেমন করে উদ্ধার হবে কেমন করে মুক্ত হবে কেমন করে সেটা পরিশোধ করে দেওয়ার মাধ্যমে অথবা মাফ নেওয়ার মাধ্যমে যদি ক্ষমা নেওয়ার মতো জিনিস হয় তাহলে ক্ষমা নিতে হবে যেমন গালি দিয়েছে তো গালির বদল কি গালি দিতে বলবে বা গালি দিবে না জাহেজ নয় তাহলে ক্ষমা নিতে হবে আর যদি পরিশোধ করা যায় তো পরিশোধ করতে হবে টাকা পয়সা আপনি ধার নিয়েছেন আর দিবেন বলছেন মা ভাই মাফ করে দাও তা চলবে না দেওয়ার মতো জিনিস পরিশোধ করার মতো জিনিস হলে পরিশোধ করতে হবে যদি পরিশোধ করার মতো জিনিস না হয় মেরেছেন আপনি তাহলে পিটতে পেতে দেন আমাকে মেরে না না হলে মাফ করো হয় মেরে নেবে না হলে মাফ করে দেবে গিবোধ করেছেন তাই বলবেন যে আমার গিবোধ করে না না মাফ চাইতে হবে তাহলে ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম কারণ সেখানে সাম্মা মানে কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে বিচার দিবসে না দিনার থাকবে সোনা থাকবে ওয়ালা দিরহাম না রৌপ্য মুদ্রা থাকবে রূপা থাকবে চাঁদি থাকবে মিন কাবলা ইউ খাজালি আখি হে মিন হাসানাতি তার ওই ভাইয়ের জন্য যার হক নষ্ট করেছে তার জন্য তার নেকি নেওয়া হবে আল্লাহ নেকি নিয়ে তাকে দিয়ে দিবেন এখন লাহু হাসানাত যদি নেকি না থাকে নেকি নিতে নিতে শেষ হয়ে গেল আরেকটা হাদিসে রয়েছে যে আতাদুলুনা মানিল মুফলিস জানো সবচাইতে সর্বহারাকে গরিবকে সবচাইতে গরিবকে তা আবার ভাবলেন যে দুনিয়ার গরিবের কথা হয়তো নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছেন তাই বলেন আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা আমার আমাদের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি যাদের না টাকা পয়সা আছে না বাড়ি ঘর আছে না কোনো মাল সামান আছে কিচ্ছু নেই ফুটপাতে বাস করে সর্বহারা এরা সর্বহারা বলে না ওদেরকে যে ফুটপাতে বসবাস করছে ওখানে বাচ্চা জন্মাচ্ছে ওখানে ঘুরে আছে রাস্তায় সর্বহারা নবী বলেন আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন নামাজ রোজা হজ যাকাত সবকিছু নেকি নিয়ে এসেছে ওয়ায়াতি কাদ শাতামা হাযা এবং জুলুমও করে এসেছে একজনকে গালি দিয়ে এসেছে সাফাকা দামা হাজা কাউকে খুন করে এসছে ওয়াকালা মালা হাজা কারো টাকা পয়সা বেমানি জমি বেমানি করেছে এইভাবে বিভিন্ন রকমের মানুষের হক নষ্ট করেছে সবকে নেকি দিয়ে পরিশোধ করা হবে পেশাস ফাইনলাম একুল্লাহ হাসানাত নেকি যখন শেষ হয়ে যাবে নেকি নেই ও খেজামিন সৈয়াতে আখিহি ওই ওই লোক যে হকদার ওর গোনাগুলিকে নেওয়া হবে গোনাগুলি নিয়ে কি করা হবে ফাতুরে হাত আলী ওর উপরে চাপিয়ে দেওয়া হবে ওর আমল নামে চাপিয়ে দেওয়া হবে ওর দাঁড়ি পড়লে চাপিয়ে দেওয়া হবে সোম্মা তরি হাফিন নার অন্য হাদিস রয়েছে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে অনেক নেকি নিয়ে এসে নামাজ রোজা হজ জাকাতে নিয়ে এসেও জাহান্নামে চলে যেতে হবে যদি মানুষের হক নষ্ট করে থাকে বলুন কেউ যদি বাবা মার হক নষ্ট করে থাকে ওইরকম তাহলে আল্লাহ কি এরকম কেসাস নেবেন না বদলা নেবেন না অবশ্যই বলছেন কালা রসুল্লাহ আবু সাইদ খুদির রাজি আল্লাহ তারা বলছেন রসুল্লাহ সাদ করেছেন ইয়াকুলসুল মমিনুনা মিনান নারে মমিনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে কেমন করে মুক্তি পাবে মানে পুলসেরাত পার হয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে জাহান্নামের ওপরে পুলসেরাত আছে আসলে পুল মানে সেরাত কিন্তু আমাদের দেশীয় ভাষায় বলছি এটা পুল সেরাত হ্যাঁ তো আসলে হাদিস আছে কি সেরাত ওটার নাম জাহান্নামের উপরে ওয়ালা মাতনে জাহান্নাম জাহান্নামের পৃষ্ঠ দেশে পিঠের উপর কি হবে রাস্তা হবে পুল হবে যেটি অত্যন্ত চিকন হবে কেমন হবে চিকন চুলের চাইতো আদাক মিনা সারে চুলের চাইতো চিকন আর আহাদ মিনা সাইফ তরবারির ধারের চাইতো বেশি ধারালো তেজ সেটা পার হয়ে চলে যাবে মুমিনরা মমিন যারা ইমানদার নামাজ আছে দিনদারি আছে পার হয়ে চলে যায় ফাইউ বাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাত ওয়ান নার জাহান্নাম শেষ হয়েছে আর জান্নাত এখন আসেনি এখানে একটি কান্তারা মানে ব্রিজ ছোট পুল এখানে কান্তারা কেউ কেউ বলেছেন যে এটা ওই পুল সেরাতের শেষ শেষ জায়গাটুকু জাহান্নাম পার হওয়ার পরে আর কেউ বলছেন না ওটা ছাড়া বড় যে পুল সেরাত যাকে সেরাত বলা হয়েছে সেটা ছাড়া আর একটা ব্রিজ থাকবে কালভেটের মতো কালভেট বলে না কি বলে হ্যাঁ কালভেট আচ্ছা এইরকম থাকবে ছোট্ট ব্রিজ থাকবে কান্তারা কান্তারা মানে পুল বেইনাল জান্নাতে এটা হবে কোথায় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওখানে থামিয়ে দেওয়া হবে এই থামো এখনো জান্নাত যাওয়া যাবে না ফায়ুক্তাসলে বাযহিমিন বাজ এখানে তখন পরিশোধ নেওয়া শুরু হবে কিসাস বদলা শুরু হবে মিন বাজ মাজালেম যেই জুলম অত্যাচারগুলি করেছে কানাত বাইনা ফিদ দুনিয়া আপোষে দুনিয়া পৃথিবীতে যে একে অপরের জুলম অত্যাচার করেছে এগুলি বদলে না হাত্তা ইদা হুজ্জেবু ওয়া নুকু যখন এই পরিশোধ থেকে মুক্ত হলো সব পরিশোধ করে দিয়ে পাক পরিষ্কার হয়ে গেল সুতরা হয়ে গেল ওজানাহুম লাহুম ফি দুখুলিল জান্নাত তারপরে জান্নাত যাওয়ার মতো যোগ্যতা যদি থাকে তাহলে তখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে ওজেন আল্লাহম তাহলে জান্নাতে তো বিশাল জান্নাত আর এত লোক জান্নাতে সেখানে নিজের ঘর কেমন করে খুঁজে পাবেন যে আমার ঘর বা কোথায় আছে জান্নাতে বলছেন নবী করিম ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সে আল্লাহর কসম করে বলছি যার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন লা আহাদহম আহাদা মানজিলি ফিল জান্নাহ প্রত্যেক মানুষ যারা জান্নাতে যাবে জান্নাতে তার মঞ্জিল সম্পর্কে তার বাসস্থান সম্পর্কে এত বেশি ওয়াকিফ হাল হবে বেমানজিলি মিন হবে মানজিলি কানাকির দুনিয়া নিজের ঘরের চাইতে বেশি চিনতে পারবে দুই বছর পরে ছুটি যাচ্ছেন বাড়ি চিনতে অসুবিধা আছে দুই বছর পরে আসছি কি জানি বাড়ি যে কি অবস্থা আছে না আছে বাড়ি কিনতে পারবো কি পারবো না অনেক সময় বাড়ি ঘরে পরিবর্তন যদি হয় তো চেনা মুশকিল রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে দীর্ঘদিন পরে যাচ্ছেন অনেক সময় সমস্যা হয় রাতের অন্ধকারে গেলে বিশেষ করে তো দুনিয়ার বাড়ি চিনতে গিয়ে আপনার সমস্যা হতে পারে কিন্তু জান্নাতের ঘর চিনতে গিয়ে জান্নাতের কোনো অসুবিধা হবে নিজের ঘর আলাতুল চিনবে চিন্তা করুন আজকাল যে সিগন্যালগুলি দেওয়া আছে রাস্তাঘাটে এখান থেকে যেটা জোবাইল আপনাকে এখান থেকে বাঁচাচ্ছে ডান দিকে তীর দেওয়া আছে জোবাইল রিয়াদ তারিখ রিয়াদ তাই না এদিকে জলুইয়া দেখবেন এদিকে লেখা হায়াত প্লাজা মসজিদগুলোরও সিগন্যাল দেওয়া আছে মেলা জায়গায় আছে না তাহলে এই যে যারা সজাগ মানুষ সিগন্যাল দেখবে আর চোখ বন্ধ করে চলে যাবে দেখ বাস দেখবে আর গাড়ি চালাতে থাকবে চলে যাচ্ছে সৌদি আরবে এত সুন্দর করেছে রাস্তাঘাট যে আপনাকে কাউকে জিজ্ঞাসা করা সাধারণত প্রয়োজনই হবে না যদি আপনি ভালো একটু বুঝেন আর একটু সজাগ হয়ে যদি চলেন তাহলে রাস্তায় দুনিয়াতে যদি এত সহজ হয় জান্নাতে আল্লাহ মানুষ যদি এত সহজ করে দিবে রাস্তাঘাটকে তো আল্লাহ পাক রব্বুল আলম জান্নাতের রাস্তাঘাট জান্নাতের বিল্ডিং জান্নাতের ঘর আপনার বাসস্থান কত না সুন্দর বোর্ড লাগিয়ে রেখেছেন হ্যাঁ যে এইদিকে আছে মানুষ এলো লোমক সৈয়দ জামান সাহেবের আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন